পিস টিভি বাংলা মানবতা সমাধান ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد দূরের এবং কাছের যে জায়গা থেকে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে সমস্ত সম্মানিত ভাই বোনরা আমাদের এই পিস টিভি বাংলার আয়োজনে শরিক হয়েছেন আপনাদের প্রত্যেককে সালাম শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক বিশেষ আয়োজন আসুন আমরা কোরআন পড়ি কোরআন বুঝি এবং কোরআন দিয়ে জীবন গড়ি কোরআনের মাধ্যমে আমরা নিজেরা বদলে যাই বদলে দেই পৃথিবীকে পরিবর্তনের জন্য যে কোরআন এসেছে সেই কোরআন সম্পর্কে আমরা জানি কোরআনের মধ্যে যে হেকমত রয়েছে হেকমতকে আমরা অনুসরণ করি কোরআনের মধ্যে যে জ্ঞান রয়েছে আমরা তাকে ডিসকভার করি এবং কোরআন কেন্দ্রিক জীবন গড়ি সমাজ গড়ি এবং সমাজের মধ্যে শান্তির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 প্রাণী আর প্রাণীদের ব্যাপারে আল্লাহ বলছেন فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين আর এদের মধ্যে থেকে কেউ আছে যে পেটের উপরে হাঁটে যেমন সাপের মতো হামাগুড়ি দিয়ে চলে ومنهم من يمشي على رجلين কেউ বা দুই পায়ের উপরে হাঁটে মাত্র দুই পা মানুষ যেমন দুই পায়ে হাঁটে আর এমনও কেউ আছে চার পায়ের উপরে হাঁটে গরুর কথা বলেন উটের কথা বলেন ছাগলের কথা বলেন ভেড়ার কথা বলেন হরিণের কথা বলেন আল্লাহ যা খুশি তা সৃষ্টি করেন নিশ্চয়ই আল্লাহর সব কিছুর উপরে ক্ষমতাবান لقد أنزلنا آيات مبينات নিশ্চয়ই আমি স্পষ্ট নিদর্শন সমূহকে নাজিল করেছি والله يهدي من يشاء আল্লাহ যাকে খুশি হেদায়েত দেন إلى صراط مستقيم সরল সহজ পথের সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহর নিদর্শনের কথা আলোচনা হচ্ছে এবং আল্লাহ তালা দিন এবং রাতকে আমাদের জন্য দিয়েছেন আর দিনের অংশকে রাতের অংশের মধ্যে তিনি প্রবেশ করান আর রাতের অংশকে দিনের মধ্যে প্রবেশ করান তুমি রাতের অংশকে দিনের অংশের মধ্যে ঢুকাও আর দিনের অংশকে রাতের অংশের মধ্যে ঢুকাও মিনাল হাই জীবন থেকে মরণকে বের করো মরণ থেকে জীবনকে বের করো আর যাকে খুশি অপুরন্ত রিজিক দাও আল ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন ঠিক এ আয়াতের মধ্যে আল্লাহ তালা খুব সুন্দর করে বলছেন ইউকাল্লিবুল্লাহার দিন আর রাতের এই যে পট পরিবর্তন ঘটে আল্লাহ এটা করেন আসলে একদিক দিয়ে চিন্তা করলে তো দেখবেন সূর্য তো কোনো সময় ডুবছে না আপনি যে দেশে আছেন সেখানে সন্ধ্যা হচ্ছে রাত হচ্ছে আবার দিন হচ্ছে কথা ঠিক কিন্তু সূর্য আপনার দেশ থেকে পালিয়ে গিয়ে আর এক দেশে গিয়ে সেখানে আপনার আলো দিচ্ছে আপনি যারা ইন্ডিয়াতে বা বাংলাদেশে আছেন আপনাদের যখন রাত হয়ে গেছে তখন আমরা যারা লন্ডনে আছি তখন আমাদের এখনও দিন রয়ে গেছে আবার আমেরিকাতে যারা আছে তারা আরও পিছনে পড়ে আছে এখন বাংলাদেশ অথবা ভারতের থেকে আমরা ছয় ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে ছয় ঘন্টা পিছনে পড়ে আছি আরও ছয় ঘন্টা পিছনে আমেরিকা কানাডা পড়ে আছে আবার অস্ট্রেলিয়াতে টোটালি ডিফারেন্ট হয়ে যাচ্ছে আমাদের এখানে সকাল হলে তাদের ওখানে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম ভাবে আল্লাহ সুবহানা হুয়া তাআলা দিন আর রাতের পরিবর্তন ঘটান যদি পৃথিবীতে শুধুমাত্র দিন থাকতো তাহলে আলোয় আলোকিত হয়ে মানুষ অসুস্থ হয়ে মারা যেত আপনি যদি আলো জ্বালা রাখা হয় ঘুমাইতে পারেন না কি দুরবস্থা আপনার আবার যদি শুধু অন্ধকার হতো কোনো আলো পৃথিবীতে না থাকতো মানুষ অসুস্থ হয়ে যেত কেউ বসবাস করতে পারতো না কারণ আল্লাহ সুবহান দিন দিয়েছেন রাত দিয়েছেন ব্যালেন্স করার জন্য আল্লাহ তালা রাতকে দিয়েছেন আপনি বিশ্রাম করবেন আর দিনকে দিয়েছেন আপনি আপনার রিজিকের অনুসন্ধানে বেরিয়ে যাবেন দিনের বেলায় তাহলে আপনি নামাজ শেষ করবেন মসজিদে তারপরে হালাল রিজিকের সন্ধানে বেরিয়ে যাবেন ফরজ আদায়ের পরে আর এক ফরজ আদায় করার জন্য আপনি বেরিয়ে যাবেন এই দিন আর রাতের মালিক হলেন আল্লাহ আল্লাহর কাছেই আমাদেরকে দিন আর রাতের ব্যাপারে সুক্রিয়া জানাতে হবে অনেক সময় মানুষ ভুল বুঝেছে বিশেষ করে ইউরোপে এমন অবস্থা হয় যে ডিসেম্বর মাস যখন এসে যায় ডিসেম্বরের একুশ তারিখে দিনের পরিমাণ সব থেকে শর্ট হয়ে যায় এই শর্ট দিন যেদিন হয় সেদিন তারা রোমানরা বিশেষ করে গ্রিকরা তারা একসময় ভয় পেয়ে গেল যে সূর্য যেভাবে চলে যাচ্ছে দিন ছোট হচ্ছে মনে হয় আর ফিরে আসবে না তখন তারা সান গড তাদের সূর্য দেবতার পূজা শুরু করলো বিশ তারিখ থেকে পূজা শুরু করে একেবারে পহেলা জানুয়ারি পর্যন্ত তারা পূজা করতে থাকলো যে বাবা সূর্য ফিরে আসো তুমি যেও না তোমাকে আমরা সুন্দর গাছ দিব অমুক করব তমুক করব এরকম করে পূজা করতে থাকলো এরপরে ওই সমস্ত অগ্নি পূজকরা পেইগানরা যখন খ্রিস্টান হয়ে গেল তখন ওই খ্রিস্টানরা বাধ্য হয়ে তাদের অনুষ্ঠানকে ঠিক রাখতে বাধ্য হলো এবং শেষ পর্যন্ত twenty fifth of February Jesus ক্রাইস্টের জন্মদিন হিসেবে ক্রিসমাস তারা পালন করা শুরু করলো এবং তারা মনে করতো পঁচিশ তারিখে হলো সূর্য যখন একেবারে ছোট হওয়ার পরে বড় হওয়া শুরু হলো সূর্য দেবতার জন্মদিন এটা এটা মূলত যে ঈসা আলহিসাল্লামের জন্মদিন নয় কারণ তিনি উইন্টার শীতকালে তার জন্ম হয় নাই তার জন্ম হয়েছে হয় স্প্রিংয়ে বসন্তকালে না হয় গরমকালে বাইবেলের কথাও তাই কিন্তু শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ানিটি খ্রিস্টান ধর্ম যাজকরা বাধ্য হয়েছে এই নিয়মকে মেনে নেওয়ার জন্য সারা পৃথিবীতে ফেমাস হয়ে গেল বিখ্যাত হয়ে গেল যে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর হলো বড়দিন এদিন জেজাস ক্রাইস্টের জন্মদিন আসলে কিন্তু তথ্যটা ভুল খ্রিস্টানরা নিজেরাও জানে তারপর একটা সেলিব্রেশন করতে হয় না করলে হয় না সেজন্যই তারা কিন্তু এই সেলিব্রেশনটা করছে আমরা যে কথা বলছিলাম এই দিন আর রাতের পরিবর্তনের মালিক হলেন আল্লাহ আবার ইউরোপে আমেরিকাতে যদি আপনি সামারে যান তাহলে দেখবেন যে দিন এত লম্বা মাগরীবের নামাজ আপনার পড়তে হয় সাড়ে আটটার সময় নয়টার সময় আপনি যদি মাগরীব নয়টা সাড়ে নয়টা পড়েন এশান নামাজ কখন পড়বেন আপনার ইউকের গ্লাসগোতে তো এমন অবস্থা হয় যে ঈশান নামাজের রক্ত শেষ হয়ে পারে না তার আগে ফজরের নামাজের আপনার টাইম এসে যায় অন্ধকার দেখাই যায় না এমন জটিলতার মধ্যে মানুষ সেখানে পড়ে যায় সেখানে শুধু দিন আর দিন আর কোনো রাত নাই আবার এমন জায়গাও তো আছে পৃথিবীতে মানুষ বসবাস করে যেখানে ছয় মাস অন্ধকার আর ছয় মাস হলো আলো ছয় মাস দিন আর ছয় মাস রাত এমন জায়গাও তো আছে যদি একেবারে পুরো বছর অন্ধকারে কোনো জায়গায় পড়ে থাকতো তাহলে কি হতো এটা আল্লাহ রব্বুল্লা আলমিনের ফয়সালা আল্লাহ তালা নিয়মকে বের করেছেন একটা মাত্র সূর্য আপনি পৃথিবীর যেখানেই যাবেন আপনাকে আলো দিবে একটা মাত্র চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ আপনি যেখানেই যাবেন সেখানে সুন্দরভাবে আপনাকে আলো দিবে আর এই দিন রাত হবে এই সূর্যের কারণে আর জোয়ার ভাটা হবে আপনার এই চাঁদের আকর্ষণের কারণে বৈজ্ঞানিকরা কত কিছু আবিষ্কার করেছে এই সূর্য এক উজ্জ্বল আলোওয়ালা সূর্য আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে দিয়েছেন সূর্যের পথকেও আল্লাহ তালা বেঁধে দিয়েছেন আল্লাহ সূর্যের কক্ষপথকে নির্ধারণ করে দিয়েছেন সে এই নিয়মের বাইরে যায় না আল্লাহর নিয়ম অনুযায়ী চলে একদিন এমন এসে যাবে এই সূর্য আর পূর্ব দিকে উঠবে না হঠাৎ করে পশ্চিম দিকে উঠে যাবে তখন পশ্চিম দিকে সূর্য উঠলে কেয়ামত এসে যাবে আল্লাহ তালা এই দিন আর রাতের যে নিয়ামত দিয়েছেন যদি আজীবন আমরা এই নিয়ামতে সুক্রিয়া জানাই ভাইয়েরা বোনেরা তাহলে কি আমরা এর সুক্রিয়া আদায় করতে পারবো মোটেই পারবো না আমাদের আলোচনা আরও কন্টিনিউ করতে হবে ইনশাআল্লাহ আলোচনার আরও অনেকগুলো বিষয় বাকি রয়েছে তবে এর মধ্যেই আমাদের সময় হলো খানিকক্ষণের বিরতিতে যাওয়ার আমরা ছোট্ট একটু ব্রেকে যাচ্ছি ব্রেকের পরে আবারও ইনশাল্লাহ ফিরে আসব তখন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত মোমেনের চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাশিম মাদানী শেখ হাসিম মাদানী আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদব প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে আর সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লামের মনে আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহু আলহাসাল্লাম একদা বললেন তোমরা কি জানো কোন ব্যক্তি নিঃস্ব সাহাবিগণ বললেন আমাদের মধ্যে সেই ব্যক্তি নিঃস্ব যার টাকা পয়সা ও ধন সম্পদ নেই তখন রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি নিঃস্ব হবে যে পৃথিবী থেকে সালাদ সিয়াম জাকাত আদায় করে আসবে কিন্তু তার সাথে সাথে ওই সমস্ত লোকেরাও আসবে সে যাকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে হত্যা করেছে এবং কাউকে মেরেছে অতপর এই সমস্ত হকদারকে তার নেকি হতে দেওয়া হবে এভাবে হকদারকে হক পূরণ করার পূর্বেই যদি তার নেকি শেষ হয়ে যায় তখন তাদের পাপসমূহ তার উপর চাপানো হবে শেষে তাকে জাহান্নাপে নিক্ষেপ করা হবে সেহি মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ সৎ ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা ছ হাজার দুশো একান্ন পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকা রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও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 থাকতে পারি সেটাও আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমাদের অনেক বড় দোয়া আমাদের আলোচনা চলছিল সম্মানিত ভাই বোনেরা যে সম্পর্কে সেটা হলো সুরেন নূরের আমরা ওই আয়াত থেকে আলোচনা শুনছিলাম যেখানে আল্লাহ রবুল্লা আলমিন দিন এবং রাতের এই যে পরিবর্তন হয় আলো আধারের যে খেলা এই খেলার মালিক যে আল্লাহ আর আল্লাহ যে দিন রাতের পরিবর্তন ঘটান আলো আধারের মালিক যে আল্লাহ এই সম্পর্কে আমাদের আলোচনা হচ্ছিল এক সুর যদি তিনি সারা পৃথিবীকে আলোকিত করেন কোন কোনো জায়গাকে যখন অন্ধকার রাখেন অন্য জায়গাকে তখন আলোকিত করেন আল্লাহ তালার এই যে ব্যবস্থা এবং সূর্য কখনো টায়ার্ড হয় না আল্লাহ রবাহ আলমিন তো টায়ার্ড হওয়ার প্রশ্নই ওঠে না আল্লাহ ঘুমানো তো দূরের কথা আল্লাহকে জিমানিতেও কোনো বানা জিমানো না তিনি সুহান আল্লাহ আল্লাহর আর নিদর্শন সম্পর্কে এখন আমরা কথা বলি আল্লাহ সৃষ্টি করলেন কত ধরনের প্রাণ আল্লাহ তাআলা বলছেন والله خلق كل دابة من ماء আল্লাহ পানি থেকে সব জন্তুদেরকে সৃষ্টি করেছেন সব জীবদেরকে অ্যানিমাল যত আছে জীব যত আছে সব জীবদেরকে আল্লাহ তাআলা পানি থেকে সৃষ্টি করেছেন আবার আল্লাহ তালা সব জিনিসকে জীবন দিয়েছেন হলো পানি থেকে তাহলে পানি হলো জীবনের অরিজিন সেখান থেকে আল্লাহ তালা সব কিছুর জীবন দিয়েছেন শুধু এখানে অ্যানিমলের কথা বলা হচ্ছে দাব্বা বলা হয় মা ইয়া দুব্বু আলাল আর্দ যা জমিনের উপরে চলে জমিনের নিচে বলতে সাগরের নিচেও তো জমিন সেখানে তো জমিন আছে অর্থাৎ প্রাণীকুল যত আছে সব কিছু আবার আসমানে যেটা উড়ে চলে আসমানে যতই উড়ুক জমিনে তো নামা লাগে জমিনের সঙ্গে একটা সম্পর্ক পাখিরও লাগে সবার লাগে মাছেরও লাগে গাছেরও লাগে মানুষেরও লাগে তাহলে আল্লাহ তালা সবাইকে সৃষ্টি করেছেন হলো পানি থেকে পানিকে এই জন্য জীবনের অরিজিন বলা হয় তাহলে আল্লাহ তালার কত বড় মেহরবানি দেখেন পানি ছাড়া কিছুই চলে না আপনি আমি কিন্তু পানি হলো আমরা বলি পানির অপর নাম জীবন পানি আমাদের পান করতে হয় পানি খেতে হয় আবার যা দিয়ে আল্লাহ যে নুৎফা দিয়ে আমাদেরকে বানাইছেন আল্লাহ তালা ওটাকেও বললেন পানি ফালিয়ানজুরিল মিম্মা খুলিক খুলিক মিম্মা ইয়াখরুজু বাইনি সুলবি ওয়াত মানুষ চিন্তা করে দেখা উচিত যে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে এমন এক পানি মিম্মা পানি দাফেক যেটা ফোর্সফুললি মানুষের শরীর থেকে বেরিয়ে যায় ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত আপনার সামনের অংশ পিছনের অংশ দুটোর মাঝখান দিয়ে বের হয় আল্লাহ কত সুন্দর করে বলেছেন কাজে সেটাও তো পানি যে কোনো জিনিসের জন্য পানি প্রয়োজন বাচ্চার জন্ম হবে লেবার রুমে যা বাচ্চার জন্ম হবে লেবার ওয়ার্ডে সেখানে বলা হচ্ছে না যে মায়ের পানি ভেঙে গেছে আর পানি না এখন অপারেশন করতে হবে পানির উপরে বাচ্চা থাকে গরুর বাচ্চা হবে তাও পানি বের হচ্ছে না পানি নাই আবার বাচ্চাকে গোসল করাবেন তার জন্য পানি খাওয়ার জন্যও পানি টয়লেটের জন্যও পানি সুভান আল্লাহ পানি এত গুরুত্বপূর্ণ বিরাট বিল্ডিং খালি পানি নাই কেউ থাকবে সেখানে টয়লেটে একবারে বেশি যেতে পারবেন টয়লেটে গিয়ার পরে পানি পাইলেন না তখন অবস্থাটা কি হবে এই জন্য পানি পানি পানি পানি খুবই জরুরি আল্লাহ পানি থেকে সব জন্তু জানোয়ারদেরকে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করলেন আল্লাহ নিদর্শনের কথা আল্লাহ আরও বলছেন فَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى بَطْنِهِ এই জন্তু জানোয়ারের মধ্যে কেউ আছে সে তার পেটের উপরে চলে রোলিং করে চলে আপনারা সাপ দেখেছেন বিচ্ছু দেখেছেন এই জাতীয় যত সরীসৃপ জাতীয় যত আছে যারা তাদের পেটের উপরে ভর করে এরপরে আপনার থেকে জোরে দৌড়াইতে পারবে এত জোরে দৌড়ায় আপনি তাদের সঙ্গে দৌড়ায় কোলাবেন না কিন্তু পেটের উপরে ভর করে এরপরে আবার ফনা তুলেও তারা মানুষকে আঘাত করে আল্লাহ তালার ফয়সাল আল্লাহ কেমন জীব বানাইলেন মাছের কথা চিন্তা করে দেখেন তারাও তো বিশেষ করে যে সমস্ত মাছ কাদামাটির মধ্যে থাকে ওরাও তো ওদের পেটের উপর দিয়ে চলা লাগে এরপরে কান শুরু দিয়েছেন আল্লাহ সেগুলো দিয়ে তারা পাখির মতন পাখিরা যেমনভাবে ডানা দিয়ে উড়ে তারা এইভাবে সাঁতরায় চলে যায় সব হান আল্লাহ আবার এমন কাউকে দিয়েছেন আল্লাহ আসমানে যখন থাকে তখন উঠতে থাকে পানির উপরে যখন বসে তখন আবার পা দিয়ে সাঁতার কেটে যেমন হাঁস পাখি যেমন পানকৌড়ি আর এরকম কত কিছু আছে ডুবাইতেও পারে উপরেও পারে সব হান এরপরে কি হয় কেউ আছে দুই পা খালি মানুষের মতো দুই পা হাত দুইটা আলাদা করে দিয়েছেন আল্লাহ যদি গরুর মতন আপনিও হাতের উপরে ভর করে চলতে হইতো তাহলে আপনি হ্যান্ডশেক করতেন কি করে চিন্তা করে দেখেছেন বাজার করে বয়ে আনতেন কি করে আপনি ঘড়ি পড়তেন কোথায় যদি হাত দিয়ে হাঁটতে হতো ঘড়ি দেখতেনই বাকি সুহান আল্লাহ আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন যে আল্লাহ আমাদেরকে কত সুন্দরভাবে তৈরি করেছেন খালি দুই পার উপরে হাঁটলে না হাতের দিয়ে আর হাঁটার দরকার হয় না যাদের পা নাই তারা পায়ের কষ্ট বোঝে হ্যাঁ হারে এক লোকের জুতা ছিল না খুব কষ্টে এসে গিয়েছে হলো ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে গিয়ে দেখে এক ছাত্রের পাই নাই যে আমার দুঃখ শেষ কেন আচ্ছা, আমি জুতার চিন্তা করতেছিলাম ওই লোকের তো পাওই নাই তা জুতা দিয়ে করব কি আল্লাহ যে আমাকে পা দিয়েছেন সেজন্য আল্লাহ শুক্রিয়া সুবাহান আল্লাহ যেন দুই পায়ের উপরেও হাঁটে আর এমন আছে জন্তু জানোয়ার যারা চার পায়ের উপরে হাঁটে গরুর কথা ধরেন ছাগলের কথা ধরেন হরিণের কথা ধরেন মহিষের কথা বলেন অথবা ভেড়ার কথা বলেন এরকম চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু যেগুলো আছে সেগুলো কথা আল্লাহ তালা বলছেন হাতির কথা বলেন বাঘের কথা বলেন ভল্লুকের কথা বলেন চার পাওয়ালা এরকম কত আল্লাহ তৈরি করেছেন আর এই সব জন্তু জানোয়ারকে আল্লাহ তালা আমাদের অধীন করে দিয়েছেন যারা হিংস্র জানোয়ার তাদেরকে আল্লাহ বলেছেন লোকালয় যেন আমরা না থাকি বনে জঙ্গলে গিয়ে তাদেরকে আমরা ডিস্টার্ব করলে তারা হয়তো আমাদের উপরে হামলা করে সুন্দরবনের সব বাঘ আর পার্বত্য চট্টগ্রামের সব যত আপনার হাতি আছে সব যদি লোকালয় এসে যেত সব যদি মানুষের গ্রামে গঞ্জে হাটে বাজারে এসে যেত তাহলে শহরে আর মানুষ থাকতো না মানুষ পালাইয়া ভাইগে কই চলে যেত তার হিসাব নাই আল্লাহ বলেছেন আল্লাহর কথা ওরা মানে আল্লাহর কথা শোনে ওরা ওদেরকে আমরা অবলা প্রাণী বলি কিন্তু ওরা আল্লাহর নিয়মকে মানে সুবহান সুবহান একটা বাঘ তার বাচ্চাকে দেখাশোনা করে একটা সিংহ তার বাচ্চাকে সে দেখাশোনা করে আবার কুমিরের মতন দেখেন সরীসৃপ জাতীয় দিয়েছেন যারা পেটের উপরে হাঁটে আবার পা স্টাইলেরও আছে তারাও দেখেন আবার হিংস্র সেই হিংস্র জিনিসরা আবার তারা আবার নিজেদের বাচ্চা অনেক সময় খেয়ে ফেলে আবার সেখানে মায় আবার বাচ্চাগুলোকে হেফাজত করে কত রকমের হেকমত আর কত রকমের সুফহান আল্লাহ বৈচিত্রতা আল্লাহ তালা যে প্রাণী জগতের মধ্যে দিয়েছেন আপনি যদি চিড়িয়াখানায় যান তাহলে যে এমন এমন ধরনের প্রাণী দেখবেন আপনি দেখে অবাক হয়ে যাবেন বিশেষ করে কানাডায় টরেন্টোর চিড়িয়াখানায় যখন গিয়েছিলাম এমন এমন জাতের জীবজন্তু দেখেছি যেটা অবাক করে দেওয়া যেটা সাধারণত এশিয়ান কান্ট্রিতে এমনকি লন্ডনের জুতেও এই পরিমাণ দেখা যায় সোফান আল্লাহ আপনি দেখে শুধু অবাক হয়ে তাকিয়ে থাকবেন কত রকমের হাঁস যে দেখলাম এটা অবাক কত রকমের যে বানর আছে কত রকমের যে হনুমান কত রকমের বাঘ কত রকমের ভল্লুক আর কত জাতের হাতি আর কত জাতের কত কিছু অবাক হয়ে যেতে হয় সব কিছু দেখলে এবং এর সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহান আল্লাহ বলছেন এগুলো তো বললামই আল্লাহ যা খুশি তাই সৃষ্টি করেন এমন এমন আজীব ধরনের অ্যামিবা জাতীয় বিভিন্ন সাগরের ভিতরে নিচে আপনি পাবেন বিভিন্ন বনে বাদাড়ে জঙ্গলে পাবেন এত আশ্চর্য ধরনের জন্তু জানোয়ার কেনই বা আল্লাহ তাদেরকে সৃষ্টি করলেন আর কি তাদের ফাংশন কি তারা খায় কোথায় তারা চলে এই হিসাবও মানুষের কাছে নাই মানুষ যদি একটা একটা করে একটা জীব জন্তু নিয়ে গবেষণা করতে যায় মানুষের জীবন শেষ হয়ে যাবে কিন্তু একটা জীব জন্তু নিয়ে গবেষণার শেষ মানুষ কোনো অবস্থাতে করতে পারবে না পারবে না মানুষের পক্ষে এটা সম্ভব হবে না কারণ আল্লাহর এই বিশাল সৃষ্টি কিন্তু আল্লাহ তালার এই সৃষ্টিকে রক্ষা করতে আল্লাহর এই সৃষ্টিকে মেনটেন করতে আল্লাহর এই সৃষ্টিকে পরিচালনা করতে আল্লাহ সুবহান হওয়া তাহলার কোনো কষ্ট হয় না আল্লাহর কোনো অসুবিধা হয় না প্রত্যেক জিনিসকে আল্লাহ একটা স্পেসিফিক মেজর দিয়ে স্পেসিফিক ব্যালেন্স দিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন তৈরি করেছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ সব কিছুর মধ্যেই ব্যালেন্স দিয়েছেন والله يهدي من يشاء إلى صراط مستقيم আর আল্লাহর এই নিদর্শনগুলো দেখে যারা আল্লাহর থেকে পথ চায় আল্লাহর কাছে হেদায়েত চায় আল্লাহর দিকে যারা যেতে চায় আল্লাহ তাদেরকে সেরাতুল মুস্তাকিমের পথ দেখান আর এই পথের জন্যই হলো আমাদের এত চেষ্টা প্রচেষ্টা সম্মানিত ভাই ও বোনেরা এই সেরাতুল মুস্তাকিমের দোয়া আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ মাহদিন সেরাতুল মুস্তাকিম আল্লাহ মাহদিন সেরাতুল মুস্তাকিম আল্লাহ মাহদিন সেরাতুল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সেরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাও ইহদিন সেরাতুল نعمت عليهم هي الله তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও তাদের পথ যাদের উপরে তুমি রহমত করেছো যাদের উপরে নিয়ামাত দিয়েছো তাদের পথ সম্মানিত দর্শক ভাই বোনেরা সৌরাতুন নূরের এই তিন আয়াতকে আসুন আমরা সামারাইজ করি আমরা এর সার সংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করি আল্লাহ সুবহান হুয়া প্রথমত দিন আর রাতের পরিবর্তন আলো আর আধারির খেলার মালিক যে আল্লাহ দিন কখন হবে আর রাত কখন হবে এটা আপনি আমি কন্ট্রোল করি না আপনার আমার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টরা কাবার করে না আল্লাহ কাবার করেন দ্বিতীয়ত অগণিত অসংখ্য জন্তু জানোয়ার আল্লাহ সৃষ্টি করে আল্লাহ আমাদের খেদমতের জন্য দিয়ে দিলেন আর নিদর্শন আমাদের সামনে পেশ করলেন আমাদের তখন দায়িত্ব হয়ে যায় এতগুলো পেয়ে আমরা যেন আল্লাহর সিরাতুল মুস্তাকিমের পথে থাকি আল্লাহ রব্বুল আলমিন সিরাতুল মুস্তাকিমের জন্য আমাদেরকে কবুল করুন কালকে আমাদের জান্নাত নসিব করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত যা মানুষকে আখেরাতমুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা করেন যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ প্রতি রবিবার মঙ্গলবার ও শুক্রবার রাত দশটায় বাংলাদেশে আর রাত সাড়ে নটায় ভারতে পিস টিভি বাংলায় Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. eliminate misconceptions about religion, get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে